হাদিস নম্বর পঁচিশ عن بريده بن الحصيب الاسلمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاه فمن تركها فقد كفر নামাজের যত্নবান হওয়ার নামাজের যত্নবান হওয়া অপরিহার্য বোরাইদাহ ইবনুল হুসাইব আল আসলামি রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন আমাদের এবং তাদের মধ্যে যে বিষয়টির প্রতিশ্রুতি রয়েছে সে বিষয়টি হল নামাজ তাই যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে দিবে সে ব্যক্তি একজন অমুসলিম অথবা কাফের হয়ে যাবে জামে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শো একুশ এবং সোনান ইবনু মাজাহ হাদিস নম্বর এক হাজার উনআশি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান শাহেহ এবং গরিব বলেছেন আল্লামা নাসিরুদ্দিন আল আলবানী হাদিসটিকে শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় বোরাইদাহ ইবনুল হুসাইব আল আসলামী রদি আল্লাহ আনহু একজন সম্মানিত সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনা অভিমুখে হিজরত করে যাওয়ার সময় রাস্তায় তার সাথে এবং তার গ্রামবাসীর সাথে দেখা হয় তাদের সংখ্যা ছিল তখন আশি জন সেই সময়েই তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম তাদের সাথে সেখানে এশার নামাজ পড়েছিলেন তার বর্ণিত হাদিসের সংখ্যা একশো সাতাত্তরটি বোরাইদাহ ইবনুল হুসাইব আল আসলামী রদিয়াল্লাহ আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের গ্রামেই থাকেন ওহদের যুদ্ধের পর তিনি মদিনায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে উপস্থিত হন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের সাথে থেকে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন পরে তিনি বাসরা শহরে গমন করেন এবং সেখানে একটি বাড়ি নির্মাণ করেন কিন্তু তিনি সেখান থেকে আল্লাহর পথে জেহাদ করার উদ্দেশ্যে আবার খোরাসান চলে যান তারপর তিনি মার্ভ অঞ্চলে গিয়ে অবস্থান করেন এবং সেখানেই ইয়াজিদ বিন মাওয়ার খেলাফতের আমলে বাষট্টি অথবা তেষট্টি হিজরিতে হিজড়িতে মৃত্যুবরণ করেন রদিয়াল্লাহ আন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক প্রকৃত ইসলাম ধর্মে এই বিষয়টি নির্ধারিত রয়েছে যে নামাজ হল মুসলিম এবং অমুসলিম ব্যক্তির মধ্যে তফাত করার একটি প্রকাশ্য নিদর্শন দুই এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে কোনো সময় নামাজ প্রতিষ্ঠিত করার বিষয়ে অবহেলা করা বৈধ নয় তিন আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের আত্মা হল নামাজ সুতরাং নামাজ বর্জন করে দেওয়ার পর বা নামাজ পরিত্যাগ করার পর প্রকৃত ইসলামের আর কোনো প্রকাশ্য নির্দর্শন নিদর্শন থেকে যায় না